আমাদেরকে দিনই মজমায় একত্রিত করছেন এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য আল্লাহ তালার নিয়ামত আমরা আল্লাহ তালার এই নিয়ামতের শুক্রিয়া দায়ী করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা এখন একটা বছরের ঠিক সমাপ্তি লগ্নে এবং আরেকটা বছরের ঠিক সূচনা লগ্নে আমরা উপস্থিত যে আমাদের থেকে একটা বছর শেষ হয়ে যাইতেছে আরেকটা বছর শুরু হচ্ছে একটা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবং আরেকটা বছরের সূচনা সূচনা লগ্নে দাঁড়িয়ে একজন ইমানদার একজন মমিন একজন আল্লাহ প্রেমিক বান্দার অনুভূতি কি হওয়া উচিত কোরআন এবং সুন্নার আলোকে আমরা আজকে সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব যে এই ক্ষেত্রে কোরআন এবং সুন্না আমাদেরকে কি বলে একটা বছর আমাদের থেকে বিদায় নিল নতুন একটা বছর আসলো আমরা এই বিদায়ী বছরকে নিয়ে আমাদের অনুভূতি কেমন হবে আগত বছর সম্পর্কে আমাদের অনুভূতি কেমন হবে ঠিক এই সময়ে আমাদের অনুভূতিটা কি থাকবে এই ব্যাপারে কি আল্লাহর কোরআন নবী করিম সাল আলাইহু আসাল্লামের সুন্নাহ আমাদেরকে কিছু বলে আজকে আমরা জানব দেখেন প্রতিদিন যখন দিন আসে আবার একটা সময় এই দিনটা চলে যায় রাত আসে রাতটা চলে যায় এরকম ভাবে দিনের পর দিন যেতে যেতে মাসের পর মাস আমাদের জীবন থেকে অতিবাহিত হতে থাকে ঠিক এরকম ভাবে বছরের পর বছর আমাদের জীবন আমাদের জীবন থেকে বছরের পর বছর শেষ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে একজন মুসলমান একজন মুমিনের অনুভূতি একটা দিন চলে গেল একটা সপ্তাহ চলে গেল একটা মাস চলে গেল একটা বছর চলে গেল এই চলে যাওয়ার কারণে একজন মুমিনের অনুভূতিটা কি আনন্দের না বেদনার না চিন্তা খুব আমরা বিষয়টা বুঝার চেষ্টা করি আমার জীবনের একটা মাস একটা মাস তো শুধু এপ্রিল মাসটা গেল আমার জীবনের একটা এপ্রিল মাস চলে গেল আমার জীবন থেকে একটা ডিসেম্বর মাস চলে গেল আমার জীবন থেকে একটা জুলাই মাস চলে গেল তো এই যে চলে যাওয়াটা এটা কি আনন্দের না বেদনার না চিন্তার এক আরবি কবি তিনি তার কবিতার মাঝে একটা পংক্তি তিনি উল্লেখ করেন ইয়ে রোড না তুমা দাহাবাল্লায় আলী তিনি বলতেছেন একটা দিন চলে যাওয়ার পর যখন একটা রাত আসে মানুষ আনন্দিত হয় ঠিক একটা রাত চলে যাওয়ার পর যখন একটা দিন আসে মানুষ আনন্দিত হয় মানুষ একটা ভোরের আগমনকে চায় নতুন সূর্যোদয়কে দেখার জন্য মানুষ দূর দূরান্তে যে জায়গায় সূর্যোদয়ের দেশ যেখান থেকে সূর্যোদয় দেখা যায় সেখানে মানুষ সফর ভ্রমণ করতে পর্যন্ত যায় মানুষ এটাকে একটা আনন্দিত হওয়ার উপকরণ হিসেবে দেখে মানুষ মনে করে যে এটা খুব আনন্দিত হওয়ার মতো একটা ব্যাপার কবি বলতেছেন আমার অনুভূতিটা ভিন্ন আমার অনুভূতিটা ভিন্ন আমি আনন্দ নিয়ে ভোর দেখা ভোরের অপেক্ষা করতে পারি না একটা ভোরের আগমন আমাকে আনন্দ দেয় না একটা মাস চলে যায় নতুন একটা মাস আসে আমি নতুন মাসটাকে স্বাগত জানাতে পারি না নতুন একটা বছর যখন আমার কাছে আসে আমার কষ্ট লাগে এই নতুন বছরকে আমি স্বাগতম জানাতে পারি না কারণ আমার অনুভূতি হল যে আমার এই দিনগুলো তো শেষ হয়ে গেল একটা রাত যখন চলে যাচ্ছে একটা দিন যখন আসছে আমার অনুভূতি যে এই রাতটা তো আমার জীবনের একটা অংশ ছিল আমার জীবনের অংশ থেকে একটা রাত চলে গেল আমার জীবনের অংশ থেকে একটা দিন চলে গেল এই আজকের রাতটা এটা আমার জীবনের একটা অংশ তো এই বিগত একটা বছর এটা আমার জীবনের একটা অংশ না এটা আমার জীবনের একটা অংশ তাই কবি ওইটাই বলেন এটা জীবনের একটা অংশ আমার জীবনের একটা অংশ এটা কেটে গেল আমার জীবনের একটা অংশ এটা আমার থেকে বিদায় নিল এটা আমার জন্য ব্যথার এটা আমার জন্য বেদনা খুব বেদনা খুব ভাবার আমার যদি একটা হাত কেটে যায় তো আমি কি আনন্দ করি আমার যখন একটা হাত কেটে যায় আমি ব্যথিত হই আমার চোখ থেকে অশ্রু ঝরে আমার আপনজন তারা সকলেই ক্রন্দন করে আমার যখন একটা পা কেটে যায় অ্যাক্সিডেন্টের দ্বারা একটা পা কেটে ফেলতে হলো তো আমি কাঁদি আমার সন্তানরা কাঁদে আমার স্ত্রী কাঁদে আমার পরিবার পরিজন সকলেই কাঁদে যে আব্বা পঙ্গু হয়ে গেল আমার ভাই পঙ্গু হয়ে গেল সবাই পঙ্গু হিসেবে দেখে কারণ তার পা নাই তার পাটা কেটে গেছে তাই সে পঙ্গু হয়ে গেছে তার হাতটা কেটে গেছে তাই সে পঙ্গু হয়ে গেছে তার হাতটাকে কেটে ফেলা হয়েছে একটা চোখ যদি নষ্ট হয়ে যায় আমি কাঁদি আমার পরিবার পরিজন কাঁদে আমি অন্ধ হয়ে গেছি সবাই বলে যে লোকটা কি হয়ে গেছে অন্ধ হয়ে গেছে কিন্তু আমার জীবন চলে যাচ্ছে আমার জীবনের একটা রাত আমার জীবন থেকে বিদায় নিতে একটা মাস আমার জীবন থেকে বিদায় নিতে একটা বছর আমার জীবন থেকে বিদায় নিছে একটা বছর চলে গেল আর আমি উল্লাস করতেছি আমি হাসতেছি আমি হাসতেছি উল্লাস ফুর্তি উৎসব কারণ একটা বছর চলে গেছে আমার জীবনের একটা ক্যালেন্ডার শেষ নতুন একটা ক্যালেন্ডার এখন টানাইতে হবে দুই এই ক্যালেন্ডারটা আমার জীবন থেকে শেষ হয়ে গেল এটা আমার জীবনের একটা ক্যালেন্ডার ছিল সূচি ছিল এই দুই সালের ক্যালেন্ডারটা আমার ঘরে এখন এটা <coughs> স্মৃতি শুধুই স্মৃতি এখন আর এই জায়গায় ঠিকই জানুয়ারি মাসের এক তারিখ আছে লেখা আছে এটাকে জায়গায় লেখা আছে যে উমুক দিন ফেব্রুয়ারি মাসের এক তারিখ কিন্তু এটা অতীত অংশ এখন আর সেই এক তারিখ দেখে কেউ কি বলা যাবে না যে ভাই আজকে জানুয়ারি মাসের এক তারিখ এই তো ক্যালেন্ডার লোকে বলবে যে এই ক্যালেন্ডারটা এটা পুরাতন ক্যালেন্ডার শেষ এই ক্যালেন্ডারটা এখন আর টানিয়ে রাখার মতো সুযোগ নেই ঘরের মাঝে শুভা হিসেবে সৌন্দর্য হিসেবে এই ক্যালেন্ডারটাকে এখন কি রাখা যাবে হ্যাঁ এই ক্যালেন্ডার দেখে এখন কিছু বলা যাবে কিছুই বলা যাবে না শেষ হয়ে গেছে এখন নতুন দুই হাজার বারো সালের একটা ক্যালেন্ডার দরকার ওই ক্যালেন্ডার ঘরের মাঝে টানাতে হবে আমার জীবনের একটা ক্যালেন্ডার শেষ দুই হাজার এগারো আমার জীবনের দালান থেকে তিনশো পঁয়ষট্টিটা পাথর খসে গেল আমার জীবনের দালান একটা একটা করে খসতে খসতে তিনশো পঁয়ষট্টিটা পাথর তিনশো পঁয়ষট্টিটা ইট এ দালান থেকে ভেঙে একে একে পড়ে গেছে এই যে এই একটা বছরের বিদায় এই একটা বছর ঠিক এইভাবে বিদায় যে নিয়ে আমাদের থেকে চলে গেল এটা কি আমাদের জন্য আনন্দের না বেদনা এটা খুব এটা আমরা এখন এই জিনিসটাও বুঝি না যে এটা কি বেদনার না আনন্দে এটা এখন মানে অনেকে বুঝে না আনন্দ করে ঠিক না অথচ এই সময় এটা খুব বেদনার সময় কোরআনে মাঝে মহান রব্বুল আলমিন দেখেন আল্লাহর কালাম আল্লাহ তালা কত সুন্দর ভাবে আমাদেরকে বুঝানোর চেষ্টা করছে আল্লাহ তালা কোরআন শরীফের একটা সুরা সুরায় আসর এই সুরার মাঝে মানুষের জীবনের কসম খাইছে والعصر إن الإنسان لفي خسر والعصر সময়ের কসম তোমার জীবনের যে সময় ষাট বছরের সময় সত্তর বছরের সময় আশি বছরের সময় অনেকে এই পৃথিবীতে ষাট বছরের হায়াত নিয়ে পৃথিবীতে আসে অনেকে সত্তর বছরের হায়াত নিয়ে পৃথিবীতে আসে অনেকে তিরিশ চল্লিশ বছরের হায়াত নিয়ে পৃথিবীতে আসে এই যে এই হায়াতের সময় এই সময়টা অনেক দামি এই সময়টা অনেক দামি আল্লাহ বলতেছে আল্লাহ তালা কোরআনে কারিমের মাঝে হাতের কসম খান নাই কোরআনে করিমের মাঝে পায়ের কসম খান নাই কোরআনে করিমের মাঝে চোখের কসম খান নাই যে তোমার চোখটা অনেক দামি চোখটা যদি নষ্ট হয়ে যায় তো তোমার জীবনটা নষ্ট হয়ে গেল আল্লাহ বলেন নাই তোমার হাতটা যদি ভেঙে যায় তোমার হাতটাকে যদি কেটে ফেলা হয় তোমার হাতটাকে যদি ডাক্তাররা তোমার হাতটাকে পচে যাওয়ার কারণে কেটে ফেলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আল্লাহর কালামে আল্লাহ তা বলেন নাই একজন মানুষ তার পা কেটে ফেলা হয়েছে আল্লাহ তালা কোরআনে করিমের কোথাও বলতেছেন না যে এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল আল্লাহ বলতেছেন না বরং আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে বলতেছেন যার সময় হারিয়ে গেল যার জীবনের চল্লিশ বছরের হায়াতের বিশ বছরের হায়াত তার জীবন থেকে চলে গেল তার চল্লিশ বছরের হায়াতের তিরিশটা বছর তার জীবন থেকে চলে গেল আল্লাহ বলতেছেন এই মানুষটা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল কারণ হাত যদি কেটে যায় আধুনিক চিকিৎসা বিজ্ঞান আধুনিক প্রযুক্তিতে এখন প্লাস্টিকের হাতও পাওয়া যায় পা তো অবিকল পা পাওয়া যায় পার দ্বারা দৌড়দৌড়িও করতে পারে কিন্তু সময় কি আসবে সময় আসবে সময় আসবে যে সময়টা চলে গেল এই সময়টা আর আসবে না দুই সাল এটা আর আমরা পাব না এই ক্যালেন্ডারটা শেষ এটা সবচেয়ে দামি জিনিস যে জিনিসটা বিদায় নিল এটা অনেক দামি জিনিস বিদায় নিল আমাদের থেকে তাই বছরের শেষ প্রান্তটা বছরটা যখন শেষ নতুন একটা বছর যখন আমাদের কাছে আসতেছে এই সময়টা আসলে আমাদের জন্য আনন্দ উল্লাসের না এই সময়টা হলো আমাদের হিসাব নিকাশ করার সময় যে একটা বছর আমাদের থেকে বিদায় নিল এই একটা বছর আমরা কেমন কাটালাম আমার যে হায়াতের উদ্দেশ্য আমার যে এই জীবনের লক্ষ্য এই জীবনের লক্ষ্য পানে আমি কতদূর অগ্রসর হই আমার হায়াতটা তো একটা ছোট হায়াত খুব অল্প সময়ের হায়াত খুবই অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমরা আসছি খুবই অল্প সময় মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট বছর একটু নিজের জীবনের পিছনের দিকে আমরা যদি তাকাই বয়স যদি আমার ৩০ বছর হয়ে থাকে তাকায় দেখি ৩০ বছরের সময়টা কত অল্প এই ৩০ বছরের এই সময়টা কোনো সময় হইল যদি একটু তাকায় দেখি আমার পিছনের হায়াতটা যে আমার বয়স চল্লিশ বছর কিছু মনে হয় যদি তাকায় দেখি যে আমার বয়স পঞ্চাশ বছর পিছনের পঞ্চাশটা বছরের দিকে তাকাই কিছু আনা যাবে বা এটা কোনো হায়াত এটা কোনো সময় অনেকের ষাট সত্তর আশি বছর হয়ে গেছে পিছনে তাকায় কি মনে হয় যে অনেক বছর পাড়ি দিচ্ছি অনেক কিছু করছি দেখতে দেখতে দিনগুলো চলে গেছে সপ্তাহগুলো চলে গেছে মাসগুলো চলে গেছে একটা সময় খেলাধুলা এর মাঝে জীবন কাটত একটা সময় বাবা মা স্কুলে ভর্তি করে দিছে লেখাপড়া করতে করতে একটা সময় লেখাপড়া শেষ হয়ে গেছে তারপর একটা সময় ধীরে ধীরে চাকরি বাকরিতে যোগদান করছি বিয়ে সাদী হয়েছে ছেলে পেলে হয়েছে ছেলে পেলেদেরকে বড় করতে করতে এখন দাঁড়িয়ে টাড়ি পেকে গেছে কই জীবন তো জীবনটারে জীবনই মনে হইল না কোন দিক দিয়ে জীবন আসলো কোন দিক দিয়ে বছর গেল কোন দিক দিয়ে মাস গেল কোন দিক দিয়ে দিন আসতো আর কোন দিক দিয়ে দিন চলে গেল কি করছি আমি আমার অতীতটা এটা কেমন আমার এই অতীত থেকে আমার ভবিষ্যতের অর্জন কি আমার এই অতীত থেকে আমার ভবিষ্যতের অর্জন কি শূন্য কিচ্ছু না তাই আসলে এটা জীবনের একটা অংশ খুব অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আসছি কিন্তু লক্ষ্য অনেক বড় লক্ষ্য অনেক বড় দুনিয়ার হায়াতটা খুব ছোট হায়াত কিন্তু এই হায়াতের অর্জনটা অনেক দামি অর্জন এই হায়াত দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে ভাই কি অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহ তালা কোরআনে কারিমে বলতেছেন যে তোমাদেরকে যে হায়াত দিচ্ছি এই হায়াতটা সবচেয়ে দামি হায়াতটা সবচেয়ে দামি কারণ আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম হইল এই হায়াত আমরা চোখের দাম বুঝি হাতের দাম বুঝি পায়ের দাম বুঝি হায়াতের দাম বুঝি না যেটা সবচেয়ে দামি এই হায়াত সবচেয়ে দামি এই জীবনটা সবচাইতে দামি আল্লাহ বলতেছেন যে তার হায়াতটাকে নষ্ট করলো সে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল যার চোখ নষ্ট হয়ে গেল এটা তো কোনো ক্ষতি না একজনের হাত কেটে গেল এটা তো কোনো বড় ক্ষতি না একজনের পা পঙ্গু হয়ে গেল কেটে গেল এটা তো অনেক বড় কোনো ক্ষতি না তার চেয়েতে অনেক বড় ক্ষতি জীবনটা যে শেষ হয়ে গেল আমার জীবনের চল্লিশ বছর যে শেষ হয়ে গেল এই চল্লিশ বছরের জিন্দিগিতে আমার কোনো অর্জন নাই আল্লাহর কাছে নিয়ে যাওয়ার মতো আমার কোনো সম্পদ নাই কবরের মাঝে আমি যে নিয়ে যাবো কোনো সম্পদ আমার সাথে নাই সম্পদটা নাই আমার কাছে আল্লাহ তালে সন্তুষ্টি এটাকে আমি অর্জন করতে পারি নাই আমি এটাকে অর্জন করি নাই তাহলে আমি কি করছি আমি দালান করছি দালান সাথে যাবে না ব্যাংকের মাঝে অনেক টাকা পয়সা জমাইছি যাবে না ছেলে পেলেদেরকে ডাক্তার বানাইছি ইঞ্জিনিয়ার বানাইছি আমার সাথে যাবে না কনকনে শীতের মাঝে নিজের ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাবে কিন্তু আমাকে ঠিকই ওই মাটির মাঝে রেখে আসবে একটা কম্বল একটা ল্যাপ কিছুই আমাকে দিবে না এই কাপনের কাপড়ের মাঝে সেই ডাক্তার যেই ছেলেটার পিছনে পুরা জীবনের সমস্ত কিছু ব্যয় করছে এই ছেলেটাকে নিয়ে এই স্বপ্ন দেখছি আজকে সেই স্বপ্নের মৃত্যু হয়ে গেল না আজকে মৃত্যুর সাথে সাথে স্বপ্নেরও মৃত্যু আমার অর্জুন আমি কি কামাই করছি জীবনের লক্ষ্য হল আল্লাহর গুলামি আল্লাহর সন্তুষ্টি আল্লাহ বলতেছেন মানুষ আমি তোমাদেরকে শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আমার এবাদত আমার গোলামির জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এটা হলো মানুষের জীবনের লক্ষ্য আল্লাহর গুলামি আল্লাহর গুলামি করতে করতে কেমন ভাবে কতটুক পরিমাণ আল্লাহর গুলামি করা যে আল্লাহর গুলামি করতে করতে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে ফেলা একদম জীবনের মৃত্যু পর্যন্ত আল্লাহর গুলামের মাঝে নিজ জীবনটাকে কাটানো এটা হলো একজন মানুষের জীবনের লক্ষ্য এটাই লক্ষ্য আর কিচ্ছু না লক্ষ্য অর্জনে আমি কত দূর অগ্রসর হয়েছি এই একটা বছর যে গেল আল্লাহর সন্তুষ্টি আমার কতটুক অর্জিত হয়েছে আমি আল্লাহর সন্তুষ্টির পিছনে এই একটা বছর কত দূর অগ্রসর হয়েছে এটার একটা হিসাব এটাই বছরের শেষ প্রান্তে এসে আমাদের করা উচিত আমরা তো দেখি যে আমাদের মাঝে অনেক মানুষ আসে অনেক মানুষ চলে যায় তো এটা একটা প্রশ্ন কি আমাদের মনের মাঝে দানা বাঁধে না যে মানুষগুলো কোথা থেকে আসে কেন আসে কোথায় চলে যায় আল্লাহ তারা যে বিবেক দিয়েছেন এই বিবেকের মাঝে এই তিনটা প্রশ্ন প্রত্যেকটা মানুষের মনে এই তিনটা প্রশ্ন আসতে বাধ্য এই তিনটা প্রশ্নের এক নাম্বার প্রশ্ন হলো মানুষ কোথা থেকে আসে দ্বিতীয় প্রশ্ন কেন আসে তৃতীয় প্রশ্ন কোথায় যায় মানুষ যে মতবাদের হোক যে ধর্মের হোক এই প্রশ্নগুলো তার মনের মাঝে আসবেই তাই দিন যায় রাত যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় একজন মানুষের বয়স ধীরে ধীরে বাড়ে একটা সময় এসেছিল দশ বছরের কিশোর ধীরে ধীরে সে বিশ বছরের যুবকে পরিণত হয় তিরিশ বছরের পরিণত বয়সে সে একটা সময় সে প্রবেশ করে তো একজন বিবেকমান মানুষ তার মনকে এই প্রশ্নবিদ্ধ করা চাই তার মনকে জিজ্ঞাসা করা চাই যে আমি কেন আসছি কি করতেছি কোথায় যাব এই প্রশ্নটা নিজের মনকে করা চাই যে আমি কেন আসছি কি করতেছি কোথায় যাব এই প্রশ্নগুলো আসা চাই এটা বিবেকের দাবি কারণ এই প্রশ্নগুলো হলো এমন প্রশ্ন আমি কোথা থেকে এসেছি কেন এসেছি কি করছি এই প্রশ্নগুলো হলো এমন প্রশ্ন এই প্রশ্নগুলোকে যারা নিজ জীবনের মুড়ে মুড়ে ক্ষণে ক্ষণে এই প্রশ্নগুলোকে যে সমস্ত মানুষরা স্মরণ রাখবে সেই সমস্ত মানুষদের জীবনই সফল জীবন হবে এই প্রশ্নগুলোকে মনে রাখা চাই হাদিসের মাঝে নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম এরশাদ করেন বুদ্ধিমান হল ওই সমস্ত ব্যক্তিরা মান দানা যে নিজের হিসাব গ্রহণ করে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব গ্রহণ করে এরকম না যে সবার হিসাব নেয় আল্লাহ নবী বলতেছেন যে বুদ্ধিমান সে যে কি করে নিজের হিসাব গ্রহণ করে আমিলা বিমা বাদল মাউত মৃত্যুর পরের অনন্ত জীবনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করে ওই মানুষটা হল বুদ্ধিমান হজরত উমর রাজি আল্লাহ তালানহ খলিফা অপ্রয়োজনীয় কথা আল্লাহ তালা হজরত উমর রাজি আল্লাহ তালানহুর জবান থেকে বের করছেন খোদ্বার মাঝে তিনি বলতেছিলেন হাসিবু আনফুসাকুম কাবলা আন্তু হাসিবু যে তোমরা তোমাদের কাছে হিসাব চাওয়ার আগেই নিজের একটা হিসাব এটা তৈরি করে নাও তিনি বলতেছেন হাসিবু আনফুসাকুম কাবলা আন্তু হাসাবু যে একটু পরেই হিসাব নেওয়া হবে একটু পরেই হিসাব নেওয়ার তোমার কাছে হিসাব একটু পরেই চাওয়া হবে সেই ব্যালেন্স শীতটা আগেই তৈরি করে নাও উমর রাজি আল্লাহ তালানহ এই নসিহত করতেছিলেন পাল্লায় মাপা হবে তোমার নেকিগুলোকে আর মন্দ কর্মগুলোকে পাল্লার মাঝে ওজন করা হবে তিনি যেই আগে ভাগে একটু ওজন করে নাও একটু ওজন করো এটা তো সত্য ওজন যে করা হবে এটা সত্য না মাপা যে হবে এটা সত্য না নিজে একটু মাপো তাই এই মাপার কাজটা আমাদের খুব করা দরকার নিজের জিন্দগির কাজগুলোকে একটু মাপা দরকার একটু হিসাব নিকাশ করা দরকার হিসাব নিকাশ করে প্রত্যেকটা কাজ করা যায় দেখেন আজকে বছরের ঠিক যখন শেষ সময়টা ব্যাংকগুলোর মাঝে ব্যাংক কর্মকর্তারা অত্যন্ত ব্যস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠানের কর্মচারীরা খুবই ব্যস্ত এদের কথা বলার পর্যন্ত সময় নাই তাদের ব্যস্ততার কারণ কি তারা ব্যালেন্স শিট তৈরি করতেছে এই সারা বছরের হিসাব নিকাশ এটা তৈরি করতে হইতেছে তাদের কারণ বছর শেষ তো ব্যবসায়ীরা ব্যবসার হিসাব হিসাব নিকাশ করতেছে হিসাব নিকাশ করে দেখতেছে যে এই বছর দুই সালে কি পরিমাণ লভ্যাংশ অর্জিত হয়েছে এখন কি পরিমাণ মজুদ আছে কি কি কর্মসূচি এই মৌজুদের উপর গ্রহণ করা যেতে পারে এই প্রস্তুতি প্রত্যেকটা প্রতিষ্ঠান ঠিক এই মুহূর্তে গ্রহণ করতেছে না গ্রহণ করতে তাই দেখেন এই মুহূর্তে একজন মমিন হিসেবে একজন মুসলমান হিসেবে আমার নিজের তো নিজ আমল নামার একটা ব্যালেন্স শিট তৈরি করা চায় এটা উচিত কি উচিত না এটা উচিত যে কিভাবে গত একটা বছর আমি ঠিক কিভাবে পার করছি এটার একটা হিসাব করা চাই কারণ আমার জীবনের একটা বছর চলে গেছে আমার বয়স যদি বিগত বছর পঞ্চান্ন থাকে এই এক বছর পর আমার বয়স এখন ছাপ্পান্ন একদিকে আমি বড় হচ্ছি আরেকদিকে আমার জীবনটা ছোট হচ্ছে আমার জীবনটা কিন্তু ছোট হচ্ছে আমি বড় হচ্ছি কিন্তু আমার জীবনটা ছোট হচ্ছে আমার হায়াতটা তো নির্ধারিত সকলেই তো বিশ্বাস করি যে আমাদের হায়াতটা নির্ধারিত ষাট সত্তর আশি বছরের না হয় সর্বোচ্চ হায়াত তার চেয়ে তো বেশি হলে নব্বই পঁচানব্বই একশো বছরের একটা দীর্ঘ হায়াত এখন এত দীর্ঘ হায়াত কেউ চায় না নব্বই একশো বছরের সেই দুর্বল অবস্থার মাঝে থেকে যাওয়া এখন মনে করে যে যতদিন সুস্থ থাকি আল্লাহ তালা সুস্থতার সাথে আমাদেরকে আল্লাহ তালা জীবিত রাখুক সেই জীবনটা ছোট হয়ে যাচ্ছে সত্তর বছরের একটা হায়াত নিয়ে আমি যে এসেছিলাম পঁয়ষট্টি বছর শেষ আর পাঁচটা বছর আছে আশি বছরের একটা হায়াত নিয়ে যে এসেছিলাম পঁচাত্তর বছর শেষ অনেকে আছি আমরা চল্লিশ বছরের হায়াত নিয়ে আসছি হয়তো বা তিরিশ বছর শেষ অনেকে তিরিশ বছরের হায়াত নিয়ে আসছি উনত্রিশ বছরই শেষ হয়তো বা হায়াতের একটা বছর আছে অনেকের হায়াতের হয়তো বা ছয় মাস আছে অনেকের হায়াতের হয়তো বা এক মাস আছে অনেকের হায়াতের হয়তো বা একটা মাসও নাই একটা মাসও নাই তুই দেখেন মানুষের জীবনটা খুবই ক্ষণস্থায়ী একটা জীবন কিন্তু এই ক্ষণস্থায়ী জীবন দ্বারা অনন্ত অসীম জিন্দগির সুখের জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে হবে এখনো ক্ষণস্থায়ী জীবন দাঁড়ায় আল্লাহ যেন আমার প্রতি অসন্তুষ্ট না থাকেন আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যান এর সমস্ত কাজ কর্মের ময়দান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পূর্ণাঙ্গ ময়দান হল এই দুনিয়ার জীবন মৃত্যুর সাথে সাথে এই জীবনটা যখন শেষ আমার অর্জন করার যাবতীয় পন্থাগুলো শেষ হয়ে গেল তার আগ পর্যন্তই অর্জন এরপর আর অর্জন করার কিছু নাই যা অর্জিত হয়েছে ওইটার উপর ফলাফল ফলাফল যুগে যুগে ঠিক এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য নবীদেরকে পাঠাইছেন যুগে যুগে আল্লাহ তালা এই কথাটাই মানুষদেরকে বুঝাইছেন নবীদেরকে এই পৃথিবীতে পাঠানোর দ্বারা যে মানুষ তোমার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা আল্লাহকে সন্তুষ্ট করা দুনিয়ার জীবনের ভোগ বিলাস উৎসব আনন্দ জন্য তোমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয় নাই আল্লাহ তালার গোলামি করো আখেরাতের জান্নাতের মাঝে আনন্দ করার জন্য প্রস্তুত হও নবীর এই কথা বুঝাইছেন আল্লাহ তালা দুনিয়াটা আনন্দ করার জায়গা হিসেবে পাঠান নাই এই জায়গায় আল্লাহ তালা একটা পরীক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে পাঠাইছেন কারণ দুনিয়ার জীবনটা তো অপুরন্ত না সংক্ষিপ্ত জীবন তিনি তোমাদেরকে দুনিয়ার জীবনে হায়াত এবং মৃত্যু দিয়ে তিনি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তোমাদেরকে দুনিয়ার জীবনে এই যে তিনি পাঠাইছেন তোমাদেরকে দুনিয়ার এই রূপ দেখার জন্য পাঠান নাই দুনিয়ার এই আয়েস আরামের জন্য পাঠান নাই লিয়াবলুয়াকম তিনি পাঠাইছেন একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে নিয়ে তিনি তোমাদেরকে একটু যাচাই করে দেখতে চান আইকুম আসানু আমালা তোমাদের মাঝে কারা কর্মে উত্তম তোমাদের কর্মকে দেখতে চান দুনিয়াটা কর্মের ময়দান এখান থেকে কাজ করে যেতে হবে কাজ করতে হবে দুনিয়াতে অল্প কয়েকদিনের জীবন কিন্তু হিসাব একদম কারায় কারায় ঘন্টায় ঘন্টায় হিসাব দিতে হবে নবীরা মানুষদেরকে বুঝাইছেন দুনিয়াতে যাই করতেছ সব রেকর্ড হইতেছে সব রেকর্ড আল্লাহ তালা এই দুনিয়ার জিন্দিগিতে তোমরা যা কিছু করতেছো সব কিছু রেকর্ডের ব্যবস্থাপনা করতেছে সব রেকর্ড হয়ে যেতেছে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সব রেকর্ড হইতেছে من يعمل مثقال ذرة خيرا যারা দুনিয়াতে এক অনুপরিমাণও নেক কাজ করবে ইয়ারাহু সে অবিকল অবস্থায় সেই নেকটাকে তারা আমল নামার মাঝে পাবে আর যারা এক বিন্দু পরিমাণ মন্দ কাজ করবে সে তার আমল নামার মাঝে সেই মন্দ কাজটাও দেখতে পাবে অস্বীকার করার কোনো উপায় থাকবে না সব দেখতে পাবে বিমা কানু মানুষ যখন বলবে যে এটা তো আমি আসলেই করছি এটা দলিল কি এটা তো লেখা আছে ফেরেস্তারা লিখতে আমি তো ফেরিস্তাদেরকে দেখি নাই আসরের ময়দানে ও স্বীকার করবে আল্লাহ বলছে তুমি কি ধরনের সাক্ষী চাও আমি যে সাক্ষীকে দেখছি এই ধরনের সাক্ষী চাই যে সাক্ষী আমি নিজে দেখছি এরকম সাক্ষী আল্লাহ আপনি উপস্থিত করেন আল্লাহ ঠিক আছে এরকম সাক্ষী আমার কাছে আছে তো জবানটাকে বন্ধ করে দেওয়া হবে আল্লাহ বলতেছেন জবানটা বন্ধ হয়ে যাবে আই আমার সাথে কথা বলবে তোমার হাত হাতের মাঝে জীবনী শক্তি প্রদান করা হবে হাত কথা বলবে অতাসাধু আর জেলহম হাত যখন বিচার দিবে প্রভু এই হাত দ্বারা সে এই সমস্ত অপকর্ম করছে অতাসাধু আর জেলহম পা সাথে সাথে সাক্ষী দিবে হাত হলে বিচার দিবে পা সাক্ষী দিবে وقالوا দিহিম মানুষ নিজ তক নিজ শরীরকে জিজ্ঞাসা করবে লিমা সাহিত্যু মালাইনা আমার বিপক্ষে কেন সাক্ষী দিচ্ছ লিমা সাহিত্যু মালাইনা ফলো তো এই কথার জবাব তার শরীর তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে দিবে আন্তকানাল্লাহুল আন্তকানাল্লাহুল্লাবি আন্তকাকুল্লাশাই আমরা তো তোমার অধীন ছিলাম আমরা তোমার ছিলাম না আমরা তো আল্লাহর দেওয়া নেয়ামত ছিলাম আমি হাত তো আল্লাহর দেওয়া নেয়ামত ছিলাম আমি চোখ তো আল্লাহর দেওয়া নেয়ামত ছিলাম তুমি অন্যায় ভাবে আমাদেরকে অপকর্মের মাঝে লিপ্ত করছো আমরা তো নিজেরা লিপ্ত হই নাই নিজেরা লিপ্ত হই নাই তুমি যে ভাবছো আমি তোমার এটা তোমার সবচেয়ে বড় ভুল হয়েছে ভুল হয়েছে সেই সাক্ষী উপস্থিত আল্লাহ কোরআনে করিমের মাঝেই বলতেছেন কুনতুম আন আলাইকুম সামউকুম আবসারুকুম জুলুদুকুম বিমা কানু ইয়াকসিবুন তোমরা তো যে সমস্ত কাজকর্মগুলো নিজেরা করো কোনদিন কি এই কথা ভাবছো যে আমার এই শরীর আমার এই কান আমার এই চোখ এসব আমার বিপক্ষে সাক্ষী দিবে এদের অগোচরে এই অন্যায়টা করি এরকম কোন অন্যায় করতে পারছো তোমরা তো কোনো কিছুই গোপন করতে না তোমাদের শ্রবণ শক্তি তোমাদের কান থেকে কোনো কিছুই গোপন করতে না যে কানকে দেখানো যাবে না আমার বিপক্ষে সাক্ষী দিবে তোমার চোখ দেখে নাই এমন কোন পাপ তো তোমরা করতে পারো নাই ওজুলুদুকুম বিমা কানু খুব সাবধান প্রত্যেকটা কাজ খুব হিসাব নিকাশের সাথে করা হজরত উমর এটি বলতেছেন হিসাব কিন্তু চাওয়া হবে হিসাবটা আগেই করো খুব তাড়াতাড়ি হিসাব করো তাই দুই সালের শেষ প্রান্তে এসে দুই সালের এই সূচনা লগ্নে আমাদের ভাবা দরকার আমার জীবন কতটুক গেল কত বছর আমার জীবন থেকে চলে গেল এটার একটা হিসাব করা দরকার কিছুক্ষণ সময়ের জন্য বসা দরকার একটু হিসাব করার জন্য যে আমার জন্ম কত সালে হইতে আর আজকে এই দুই হাজার বারো সালের প্রথম দিন আমার বয়স কত বছর কত বছর কত দিন কত ঘন্টা কত সেকেন্ড আমার জীবন থেকে অতিবাহিত হয়েছে এটার একটা হিসাব এটার একটা ব্যালেন্স শিট তৈরি করা দরকার আছে না নাই দরকার আছে কিনা কারণ হিসাব তো দিতেই হবে এই হিসাবটা দিতেই হবে কোন পরিমাণও প্রত্যেকটা কাজের হিসাব চাওয়া হবে হিসাব নেওয়া হবে তোমাদের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে মরিজন তাদের হিসাবের সময় হয়ে গেছে অথচ তারা গাফেল তারা উদাসীন তুমি আড্ডা দিচ্ছ উৎসব করতেছ ফুর্তি করতেছ আজকে বছর শেষ সেই তোমার মনে আনন্দের শেষ নাই অথচ কিছুক্ষণ পরেই কিন্তু তোমার হিসাব অল্প কিছুক্ষণ পরেই তোমার হিসাব একজন মানুষ মৃত্যুর সাথে সাথেই তার কেমত হয়ে যায় হাদিসের মাঝে নবী করিম সাল আলহি এসব করেন মান যে মৃত্যু হয়ে গেল তার কেয়ামত টাইম হয়ে গেল সেই সাথে সাথেই তো হিসাব দিতে হবে যে কোথায় তুমি তোমার জীবনকে ব্যয় করছো তোমাকে যে একটা জীবন দিছিলাম কি করছি আসলে জীবনটা হলো আমার আর কিচ্ছু না চোখ এটা তো সাক্ষী একজনের চোখ অন্ধ হয়ে যায় সে কাঁদে যে আমার চোখটা কানা হয়ে গেল আর দেখতে পারো পৃথিবীটাকে দেখা আমার শেষ হয়ে গেল শেষ কাঁদে অথচ এই চোখটা হলো সাক্ষী এটা আমার কিছু না পা কেটে গেল পঙ্গু হয়ে গেল কাঁদে চিৎকার করে কাঁদে বাবা কাঁদে সন্তান কাঁদে স্ত্রী কাঁদে লোকটা পঙ্গু হয়ে গেল অথচ এটা কিছু না জীবন যে চলে গেল একটা ঘন্টা সময় যে চলে গেল একটা বছর যে চলে গেল এটা নিয়ে কারো মনে কান্না নাই পরেশানি নেই অথচ আল্লাহ ওয়ালারা ওনারা ওনাদের সময় নিয়ে সবচেয়ে বেশি পেরেশান থাকেন সময়ের পেরেশান এটা তাদের মাঝে সবচেয়ে বেশি সম্পদ তো হল সময় আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে কিসের ভাই সময়ে জীবনের এই যে ষাট বছরের হায়াত এই যে দুই সাল দুই সালের তিনশো দিন এর প্রতি ঘন্টা প্রতি সপ্তাহ প্রতি মিনিট সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে এই হিসাব কি প্রস্তুত করা আছে চাওয়া হবে তো এই হিসাবটা তো প্রস্তুত করে রাখা উচিত ছিল জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইকে তার এক ভক্ত প্রশ্ন করলো যে হজরত আল্লাহ তালা আপনাকে এত উচ্চ মাকাম দিছে আপনার আমল কি হুজুর হুজুরকে জিজ্ঞাসা করছে যে হুজুর আমল কি জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই জবাব দিতেন যে আমি বিগত তিরিশটা বছর ঠিক এইভাবে কাটাইছি যে আমি প্রতিদিন রাতে সারাদিন কি করছি এটার একটা ব্যালেন্স শিট তৈরি করছি সারাদিন আমার হাতে একটা নোট বই এটা আমার সাথে থাকতো সারাদিন লেখা রাখতাম কি করতেছি তো রাতের বেলা বইসা সব হিসাব বের করতাম এই সারাদিন যা যা কিছু করছি কোন কাজটা ভালো করছি কোন কাজটা মন্দ করছি কোন কাজটা কেমন কাজ হয়েছে এটার একটা রাত্রেবেলা হিসাব করতাম হিসাব করার পর যে কাজগুলো ভালো কাজ হইত আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতাম আল্লাহ ভালো কাজগুলো তুমি করার তৌফিক দিত আর দেখতাম যে কাজগুলো ভুল হইছে মন্দ হইছে অনুত্তম হইছে আল্লাহর কাছে পানা চাইতাম আল্লাহ এই কাজগুলো এইভাবে হয়ে গেছে আল্লাহ এই কাজগুলো তুমি ক্ষমা করে দাও মহাসাবা এটাকে বলা হয় নিজের হিসাব নেওয়া হজরত জুনাইদ বগদাদি বলতেছেন যে শোন একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না তিরিশ বছর ব্যক্তি আমি এই কাজ করে আসতেছি একদিনের জন্য আমি এই কাজ তিরিশ বছরের মাঝে করি নাই এমন একটা দিন যায় না তাই আজকের এই খেতি এটা তিরিশ বছরের সাধনা এটা তিরিশটা বছরের সাধনা তিরিশটা বছর হিসাব করার পর আজকের এই খেতি আজকে পৃথিবী জুড়ে আমার নাম আজকে আলোচিত হইতে এটা শিখাইছেন যে এটা করো এটা নিজের বুজুর্গি জাহের করার জন্য বলেন নাই শিখাইছেন এটা করো মহাসভা করো নিজের একটা হিসাব তৈরি করো এই হিসাবটা তৈরি করো আমাদের তো কোনো কিছুরই হিসাব নাই খুব হিসাব হিসাবের মাঝে আসা দরকার কারণ হিসাব তো দিতে হবে মৃত্যু হয়ে গেল সন্তানরা জানেও না যে আমার বাবা কাদের থেকে ঋণী বা কাদের ঋণ আমার বাবার কাছে আছে যেটা পরিশোধ করা দরকার জানেও না এটাও তো লেখা রাখা উচিত হকুকুল ইবাদ যেটা আল্লাহ ক্ষমা করবেন না কোন সমস্ত মানুষদেরকে আমি কষ্ট দিচ্ছি লেখা রাখা উচিত যে অমুকের সাথে মন্দ আচরণ করছি অমুকের জীবত করছি অমুককে নিয়ে কুচ্ছারটনা করছি লেখা রাখা দরকার যেন আমি আমার হায়াতে মাফ চাইতে না পারলেও আমার সন্তানরা যেন গিয়ে বলতে পারে চাচা আমার আব্বারে মাফ করে দিয়ে কারণ এটা তো আল্লাহর দরবারে মাফ হবে না এটা তো এমন জিনিস হাসরের ময়দানে আমার কাছে যদি নেকির বুঝাও থাকে এই নেকির বুঝা নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না আটকে দেওয়া হবে যে অমুক মন্দ কাজের বদলা দাও তো ওই জায়গায় বদলা তো ভাই নেকির দ্বারা দিতে হবে নেকিগুলো চলে যাবে একটা সময় যখন নেকিগুলো সব চলে গেল দেওয়ার মতো আর নেকি নাই তার মন্দ কর্মগুলোকে চাপায় দেওয়া এই যে মানুষদের গিবত করি মানুষদের কি কষ্ট দেই এইটার ফলাফল তো ভয়াবহ কিচ্ছু না আমি জাহান নাম খরিদ করতেছি আল্লাহ হেফাজত করুন হেফাজত করুন এটা তো একদম বেফায়দা সারাটা দিন যে গিবুত শেখায়াত মিথ্যার দ্বারা পার হয় কোন ফায়দা নাই একদম বেকার কেউ দশ থেকে দেও না কেউ এক কাপ চা পর্যন্ত খাওয়ায় না কিন্তু আমি সারাদিন গিবোধ করতেছি একটা গিবত আমার মাসের পর মাস যে নেকি করে আসছি সমস্ত নেকিগুলোকে শেষ করে দিতেছে একটা গিবত একটা মিথ্যা আমার অজস্র নেকি অজস্র নামাজ অজস্র রোজার সবকে শেষ করে দিল সেই মনকে একটু নরম করার চেষ্টা করি একটা বছর শেষ মনটাকে নরম করি দিলটাকে নরম করার চেষ্টা করি দিলটাকে একটু আঘাত করি যে দিল কত মানুষের লাশ তুমি দেখছো তুমি একটু নরম হও দিলকে বলি কত মানুষের লাশ তুমি নিজে কবরের মাঝে নামাইছো কত মানুষের গোসল দেখছো নরম দিলটাকে একটু নরম করার চেষ্টা করি লুভটাকে কমাই লালসাটাকে একটু কমাই কারণ এই ক্ষমতা এই মসনত এই রাজত্ব এই জমিদারি এই সর্দারি এইসব কোনো কিছুই সাথে কবরে যাবে না হিসাব নিকাশ করে প্রত্যেকটা কাজ করি কবর প্রতিদিন ডাকে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম হাদিসের মাঝে বলেন যে প্রত্যেকটা মানুষের কবর প্রতিদিন তাকে ডাকে আনা বাইতুল এই শোনো আমি একাকিত্বের ঘর আমি এমন ঘর এই ঘরে তোমার একা এসে থাকতে হবে কেউ আসবে না কেউ আসবে না যে তুমি রাজা প্রজারা সাথে আসবে না তুমি বাবা সন্তানরা সাথে আসবে না কেউ আসবে না আমি একাকিত্বের ঘর আনাবাইতু দোধ আমি পোকামাকড়ের ঘর কবর বলে আনাবাইতুল গোরবা আনাবাইতুল আজাব আমি আজাবের ঘর আমি তো একাকিত্বের ঘর তাই দেখেন দুই হাজার এগারো সালের শেষ প্রান্তে দুই হাজার বারো সালের সূচনা লগ্নে রাত যখন ঠিক বারোটা এক মিনিট ঠিক সেই সময়ে আমাদের করণীয় কি যার মাঝে সামান্য ইমানের আলো আছে যার মাঝে সামান্য পরকালের বিশ্বাস আছে ঠিক সেই সময়টা সে কি উল্লাসের মাঝে কাটাইতে পারে নিজেরা নিজেদের কিন্তু প্রশ্ন করে সে কি ঠিক সেই সময়টা উল্লাস করতে পারে কিভাবে করে এই উল্লাসটা কিসের উল্লাস জীবন থেকে একটা বছর চলে গেল আর এই উল্লাসটা এটা কিসের উল্লাস শরীয়তের ফয়সালা হইল হজরত ইমাম আবু হাফ কবির তিনি বলেন যে নববর্ষ এবং এই ধরনের বিজাতীয় উৎসবের মাঝে কেউ যদি একটা ডিম সামান্য একটা টাকা করেও কেউ যদি দান করে বা কেউ যদি খরচ করে তো তার এই খরচটা তার এই আনন্দ করাটা তার বিগত পঞ্চাশ বছরের যাবতীয় অনেক গুলোকে ধ্বংস করে দিচ্ছে আজকে অনেক খাঁটি মুসলমান আমরা খাঁটি বলতে যাদেরকে বুঝি যে পাঁচ পাঁচক্ত নামাজ পড়া হয় রমজান মাসে রোজাটা রাখা হয় ইসলামী লেবাস করে মসজিদে আসা হয় এই ধরনের অনেক খাঁটি মুসলমানের ঘর পর্যন্ত আজকে এই সমস্ত বিজাতীয় কালচার দ্বারা আক্রান্ত বিদেশ থেকে আমদানি করা এই সমস্ত অপসংস্কৃতি দ্বারা আমাদের আমাদের এই সমাজের চরিত্রকে ধ্বংস করে দেওয়া হইতেছে মুসলমানদেরকে নিজ সভ্যতা নিজ সংস্কৃতি নিজ চরিত্র হেফাজত এই বিষয়গুলোকে খুব উপলব্ধি করতে হবে এই তো কিছুদিন আগেও আমাদের তরুণ সমাজ এরা এই বিশ্ব ভালোবাসা দিবস পহেলা বসন্ত নববর্ষ ইত্যাদি কালচারের সাথে খুব বেশি পরিচিত ছিল না কিন্তু এই সামান্য কিছু কয়েক বছরের ব্যবধানে বীজ কালচার ইত্যাদির দ্বারা এই বীজটাকে ঠিক এইভাবে ছড়ায় দেওয়া হয়েছে যে পাশ্চাত্যের ফ্রি মিক্সিং এবং লিপ টিপেদারের আগুনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে সম্পূর্ণভাবে ভাসিয়ে নেওয়া হইতে সবচেয়ে বড় সম্পদ হল মুসলমানদের চরিত্র আজ এই চরিত্রটাকে সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে পর্নোগ্রাফি ব্লু ফিল্ম এরকম ভাবে সমাজের ঘরে ঘরে মোবাইলে মোবাইলে এইভাবে ছড়ায় দেওয়া হইতেছে যে এই সমাজের একটা যুবক একটা যুবতী সে তার চরিত্রকে হেফাজত করবে এর অর্থ হইল নিজের হাতের মাঝে হাতের মাঝে আগুন থাকবে আর তার হাত পুড়বে না এত কঠিন হয়ে তাই আসলে ঠিক এই অবস্থা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজেদেরকে রক্ষা করা এটার ব্যবস্থাটা আমাদের নিজেদের কি করতে হবে কারণ আমাদের সামনে তো পরকাল মৃত্যু আল্লাহকে ভয় তাকুয়ার জীবনকে অবলম্বন করা এটা কেউ এসে আমাদেরকে শিখিয়ে দিয়ে যাবে তা না আমাদের নিজেদেরকে শিখতে হবে আমরা যদি পাশ্চাত্যের আগুনে জ্বলতে চাই জ্বলার সুযোগ তো আছি আজকে পুরা পাশ্চাত্য জ্বলতেছে পূর্ণ পাশ্চাত্য জগৎ জ্বলতেছে আগুন জ্বলতেছে তারা বৈষয়িক ভাবে অনেক উন্নতি করছে ঠিক কিন্তু তাদের জীবন নষ্ট হয়ে গেছে জীবন জীবন না যে জীবনে একটা বাবার পরিচয় নাই একজনের কাছে তার সন্তানের পরিচয় নাই সন্তান জানে না আমার বাবাকে সন্তান জানে না আমার মাকে আমার দাদাকে দাদিকে ভাইকে বোনকে এটা কেমন জীবন আমাদের জীবনের মাঝে যে আমাদের বাবা আছে আমাদের জীবনের মাঝে আমাদের সন্তান আছে আমরা কষ্ট করি সমস্ত কষ্টের মাঝে আমাদের জীবনের মাঝে আনন্দ আছে আজকে তাদের তো টাকা আছে মঙ্গল গ্রহ ভ্রমণ করার মতো তাদের কাছে প্রযুক্তি আছে শান্তি কোথায় শান্তিটা তো আজকে তাদের অভিধানের শব্দ হয়ে গেছে দুনিয়ার জীবন্ত অশান্তিতে ভরপুর আর আখেরাতের অনন্ত অসীম জিন্দিগির জাহান নাম তাদের জন্য অপেক্ষা করতেছে আমরাও কি আমাদের সন্তানদেরকে জাহান নামের দ্বার গুড়ায় পৌঁছে দিতে চাই না রক্ষা করতে চাই নিজেদেরকে বাদ দিতে হবে নিজ সন্তানকে হেফাজতের জন্য নিজেদেরকে এগিয়ে আসতে হবে আল্লাহর কালাম বলতেছে ও বাঁচাও আনফুসাকুম তোমার নিজেকে বাঁচাও তোমার পরিবার পরিজন তোমার সন্তানদেরকে বাঁচাও নারান আগুন থেকে বাঁচাও আগুন এটা আগুন আগুন থেকে বাঁচাও ও আনফুসাকুম যে আগুনটা তো মানুষের মাধ্যমেই জ্বালানো হবে আলাইহা মালাইকাতুন সে আগুনটাকে প্রজ্বলিত করার জন্য কঠোর রুড়ো স্বভাবের ফেরেস্তাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা আল্লাহর যাবতীয় হুকুমগুলোকে পূরণ করবে আল্লাহর কোন হুকুমকে তারা অমান্য করবে না লায়াসুন আল্লাহ আমা আমার আল্লাহকে ভয় করা কারণ আল্লাহর শক্তি সীমাহীন কারণ আল্লাহ তো ফেরাউনকে ধ্বংস করতেন না নমরুদকে ধ্বংস করতেন না ধ্বংস করতেন আমি পারি জমিনটাকে একটু নাড়া দিতে পারি আল্লাহ কোরআনে বলতেছেন এই জমিনটাকে আমি নাড়িয়ে দিতে পারি এমন ভাবে জমিনটাকে আমি নাড়িয়ে দিতে পারি যে মা তার বাচ্চার কথা ভুলে যাবে এইভাবে নাড়া দিতে পারি হামলিন হামলাহা এমন ভাবে জমিনটাকে নাড়িয়ে দিতে পারি গর্ভধারিণী মা সে তার সন্তানকে প্রসব করে দিবে এমন ভাবে জমিনটাকে আমি নাড়িয়ে দিতে পারি মানুষদেরকে তুমি দেখবে নেশাগ্রস্ত অমা হুম্বি সুকারা কিন্তু আসলে তারা কোনো নেশা দ্রব্য খায় নাই জমিন নড়তেছে তাই তারা কাঁপতেছে আল্লাহ বলতেছেন এই তো এটা তো সামান্য ঝলক এটা তো কিছুই না একটা সিডর একটা হারিকেন দ্বারা পুরা পৃথিবীটাকে আমি কাঁপিয়ে দিলাম এটা তো কিছুই না আখেরাতের শাস্তি তো ভয়াবহ এটা তো সামনে অপেক্ষা করতেছে তাই সমস্ত মুসল্লি ভাইদের কাছে আজকের এই দুই সালের শেষ প্রান্তে বিশেষ আবদার নিজ সন্তানদেরকে এই সমস্ত অপসংস্কৃতির বিষাক্ত ছুবল থেকে আমরা নিজেরা হেফাজতের দায়িত্ব গ্রহণ করি যুবক ভাইদের কাছে আবদার নিজ যৌবনকে আল্লাহর হুকুম পালনের মাঝে ব্যয় করি নিজ যৌবনের শক্তির দ্বারা যেন আল্লাহর হুকুম অমান্য না হয় এই জন্য নিজে চেষ্টা করি সমাজের মাঝে প্রতিরোধ গড়ে তুলি যে না এমন একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ব এই সমাজের মাঝে আল্লাহর হুকুম সকলেই মানবে আল্লাহর হুকুমের বিরোধীরা এই সমাজের মাঝে তারা পরাজিত অবস্থায় থাকবে আল্লাহর হুকুম বিজয়ী শক্তি হিসেবে পৃথিবীতে থাকবে এটা যুবকদের দায়িত্ব যুবকদের এই যৌবন এই যৌবন নের কাছে আল্লাহর কালাম আল্লাহর শরীয়ত এটা চায় যে যুবকরা তাদের যৌবনের এই শক্তির দ্বারা সমাজের মাঝে এমন একটা প্রতিরোধ শক্তিকে তারা গড়ে তুলবে যে প্রতিরোধ শক্তির সামনে ক্ষুদাদ্রোহী শক্তি তারা নত থাকবে তারা আল্লাহর হুকুমে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বরবাদ করার কাজের মাঝে তারা অগ্রসর হবে না আমরা খুব ফিকির করি খুব ফিকির করি বারবার বলতেছি খুব ফিকির করি এই যে থার্টি ফার্স্ট নাইট রাতের বেলা বারোটা এক মিনিটে পুরা দেশব্যাপী যে অপসংস্কৃতি আজকে এটা নিয়ে লেখালেখি ইতিমধ্যেই শুরু হইতেছে এটাই একটা প্রচার ইত্যাদির দ্বারা আরো প্রচার ইত্যাদির প্রচারই চলতেছে আমরা নিজেরা নিজেদেরকে হেফাজত করি আমরা এই হেফাজত করি যে মিরপুর এলাকা আমাদের এই জায়গা থেকে আমরা আমাদের কোনো সন্তানদেরকে ঘর হইতে বের হইতে দিব না এটা পারি না আমরা আমরা নিজেরা বের হব না আমাদের কোনো সন্তানকে বের হইতে দিতে পারবো না এই নিয়তটা কে কি করতেছি বলেন হাত নিন সাল হাত নিন সাল আল্লাহ তালা আমাদের সকলকে তো দান করুন